আমরা কিশোর দল মেঘনা পারে মেঘনা পারে মোদের বাড়ি ঝড় তুফান মানি না মৃত্যু ভয় জানি না মেঘের করো তালি সঙ্গী করে উত্তাল তরঙ্গে ধরি পারি আমরা কিশোর দল মেঘনা পারে আমরা কিশোর দল মেঘনা পারে মেঘনা পারে মোদের বাড়ি ঝড় তুফান মানি না মৃত্যু ভয় জানি না মেঘের করতালি সঙ্গী করে উত্তাল তরঙ্গে ধরি পারি আমরা কিশোর দল মেঘনা পারে আমরা কিশোর দল মেঘনা পারে নূতন চরের আবিষ্কারে আমরা মাতি রোজ হেইও হেইও বান তুফানি ঢেউয়ের মাঝে আমরা করি ভোজ হেইও হেইও নূতন চরের আবিষ্কারে আমরা মাতি রোজ বালতুফানে ঢেউয়ের মাঝে আমরা করি ভোজ নূতন চারের আবিষ্কারে আমরা মাতি রোজ বালতুফানে ঢেউয়ের মাঝে আমরা করি ভোজ বিজলি মেয়ের আলো নিয়ে নদীতে মাছ মারি উত্তাল তরঙ্গে ধরি পারি আমরা কিশোর দল মেঘনা পারে আমরা কিশোর দল মেঘনা পারে মেঘনা পারে মোদের বাড়ি ঝড় তুফান মানি না মৃত্যু ভয় জানি না মেঘের করো তালি সঙ্গী করে উত্তাল তরঙ্গে ধরি পারি আমরা কিশোর দল মেঘনা পারে আমরা কিশোর দল মেঘনা পারে তীরে যখন ঢেউয়ে রাখাত আমরা পাতি বুক হেইও হেইও ঘুরতে হবে আমার ভুবন লাগি সবার সুখ হেইও হেইও তীরে যখন ঢেউয়ে রাখাত আমরা পাতি বুক গড়তে হবে আমার ভুবন লাগি সবার সু তীরে যখন ঢেউয়ের আঘাত আমরা পাতিব গড়তে হবে আমার ভুবন লাগি সবার সু গহীন জলে ডুব দিয়ে তাই হাঙর কুমির মারি উত্তাল তরঙ্গে ধরি পারি আমরা কিশোর দল মেঘনা পারে আমরা কিশোর দল মেঘনা পারে মেঘনা পারে মোদের বাড়ি ঝড় তুফান ভানি না মৃত্যু ভয় যা না মেঘের করতালি সঙ্গী করে উত্তাল তরঙ্গে ধরি পারি আমরা কিশোর দল মেঘনা পারে আমরা কিশোর দল মেঘনা পারে মেঘনা পারে মোদের বাড়ি আর তুফান মানি না মৃত্যু জানি না মেঘের করো তালি সঙ্গী করে আমরা কিশোর দল ধরি পারে আমরা কিশোর দল মেঘনা পারে আমরা কিশোর দল মেঘনা পারে আমরা কিশোর দল মেঘনা পারে